আমাদের দুই মজলিসে আলোচনা হয়েছে আজকে হলো আমাদের সর্বশেষ মজলিস এই বিষয়ে তো আল্লাহ তালা কোরআনে বলছেন মুনাফিকদের অনেকগুলো বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তাদের একটা বৈশিষ্ট্য হলো ও আলাকুল্লাদিন যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় ইমানদারদের সঙ্গে যখন তাদের সাক্ষাৎ ঘটে কলু আমান্না তখন তারাও ইমানের কথা বলে তারাও মুখে বলে যে আমরা ইমান এনেছি আমরা ইমান এনেছি এর দুটো ব্যাখ্যা হতে পারে একটা হলো তারা যে এক থেকে সমাজে মুমিন অথবা রসুলের উপর ইমান এনেছে সেই পুরনো ঘটনাই তারা মুমিনদের সামনে এসে বর্ণনা করে যে আমাদেরকে দুশ্মন ভাবো কেন আমাদেরকে শত্রু ভাবো কেন আমরা তো তোমাদেরই লোক আমরাও তো মুমিন অথবা এর ব্যাখ্যা হতে পারে যে তারা পূর্বের ঘটনা বলছে তা না বরং মুসলমানরা তো বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন আচরণে হয়তো টের পেয়ে গেছে যে তারা হলো মুনাফিক তো তারা মোমিনদের সঙ্গে যখন মিলিত হয় তখন এসে নতুন করে আবার সাধু সাজে তারা বলতে চায় যে আমরা ইমান আনলাম আবার ভালো হয়ে গেলাম তো দুটোই হতে পারে একটা হলো যে আমরা ইমান এনেছি আগ থেকেই তো আমরা ইমানের উপরে আছি আর আরেকটা হতে পারে যে আগেরটা তো আমাদের হয়তো আসল রূপ প্রকাশ পেয়ে গেছে এখন নতুন করে আবার ছদ্মবেশ ধারণ করছে যে আমরা ইমান আনলাম আবার কালেমা পড়লাম আবার ভালো হয়ে গেলাম তো তাদের বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হলো যখন মোমিনদের কাছে আসে তখন তারা মোমিনদের মতো সাজার চেষ্টা করে এটা হলো একরূপ কিন্তু মুনাফিকরা একরূপই না মুনাফিকরা হলো বহুরূপী ওইদা খালাউ ইলা কালু ইন্না মাকুম যখন তারা তাদের দুষ্ট নেতাদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আরে আমরা তো তোমাদের সঙ্গেই রয়েছি এই হলো তাদের দ্বিতীয় রূপ তো একটা রূপ ছিল যখন মমিনদের কাছে যায় তখন নিজেদেরকেও মমিন হিসাবে প্রকাশ করে ভালো মানুষদের কাছে যায় নিজেকেও ভালো মানুষ হিসাবে প্রকাশ করে কিন্তু যখন একান্তে আল্লাহ তালা শব্দ ব্যবহার করেছেন খালাও একান্তে মিলিত হয় তাদের দুষ্ট নেতাদের সঙ্গে দুষ্ট নেতা বোঝানোর জন্য শব্দ ব্যবহার করেছেন আজীব শব্দ সায়াতিন সায়াতিন শব্দ হলো শৈতান শৈতান তো আমরা সবাই চিনি এই শৈতান শব্দের বহুবচন হলো সায়াতিন যখন তারা তাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সঙ্গে রয়েছি তো আপনি বলবেন যে শয়তানের সঙ্গে কিভাবে মিলিত হয় শয়তানকে তো দেখা যায় না তাহলে তারা কিভাবে দেখে গুগলে সার্চ করলেও তো শয়তান বের হবে না ইউটিউব থেকেও তো শয়তানের রূপ বের করা যাবে না তো শয়তানের সঙ্গে আবার কিভাবে মিলিত হয় তো আসলে শয়তান চিনতে আমরা ভুল করি অনেকে ভাবি যে শয়তান মনে হয় ভিন্ন কোনো একটা প্রজাতির নাম সেই প্রজাতির এরকম আজীব একটা আকৃতি আছে যেটা হলো ভূতের মতো বা দানবের মতো অথবা রাত্রিবেলায় মাঝে মাঝে যে ভয় দেখায় ওই রকম কোনো একটা প্রাণীর নাম হয়তো শয়তান কিন্তু আসলে তা না কোরআন শরীফের সর্বশেষ সুরে আপনি দেখেন ইউয়াস উইসফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ও নাস শয়তানের বৈশিষ্ট্য হলো মানুষের অন্তরে সে ধোকা দেয় কুমন্ত্রণা জাগায় ওয়াসওয়াসা সৃষ্টি করে শয়তান কারা মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের মধ্য থেকেও হয় মানুষের মধ্য থেকেও হয় শয়তান দুষ্ট জিনের মধ্য থেকে যারা দুষ্ট যারা অন্যদের অন্তরে কুমন্ত্রণা জাগায় যারা অন্যদেরকে ধোকায় ফেলে তারা হলো জিন শয়তান মানুষের মধ্য থেকে যারা অন্যদেরকে ধোকায় ফেলে অন্যদেরকে খারাপ কাজে লিপ্ত করে তারা হলো মানব শয়তান জিন শয়তানও রয়েছে মানব শয়তানও রয়েছে রমজান মাসে জিন শয়তান বন্দি থাকে মানব শয়তান বাইরেই থাকে এজন্য রমজানে পরামর্শই দেওয়া হয় যদি তুমি রমজানে ভালোভাবে চলতে চাও রমজানের সিয়ামকে ঠিকভাবে পালন করতে চাও তাহলে অনেকগুলো কাজের মধ্য থেকে একটা কাজ হলো যে তুমি দুষ্ট বন্ধুদেরকেও এড়িয়ে চলো কারণ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ দুনিয়ার মধ্যে যারা সিগারেট খায় অথবা অন্য কোনো ধূমপান করে প্রথম টান আপনি দিয়ে দেখবেন যে কি পরিমাণ কাশি আসে কি কষ্ট হয় তো এত কষ্টকর জিনিস মানে মানুষ কিভাবে অভ্যস্ত হয় এই কষ্টকর জিনিস আবার কিভাবে নেশায় পরিণত হয় তার মানে কষ্টকর জিনিস কারো প্রয়োজনায় পড়ে একদিন করেছে দুই দিন করেছে তো করতে করতে একটা পর্যায়ে ভালো লেগে গেছে চুরি প্রথম দিন যখন সে চুরিবিদ্যা হাতে চুরিবিদ্যায় হাত দিল প্রথম দিন তার ভেতর অনুতাপ জাগলো আরে আমি কি করছি একজন মুসলমানের হক নষ্ট করছি আর একজনের সম্পদ আত্মসাত করছি তারপরও সে কারো আদেশে অথবা নিজের নফসের ধোকায় কাজটা করলো আরেকদিন করলো আরেকদিন করলো একটা পর্যায়ে দেখা গেল অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এখন যদি মানুষেরটা চুরি করতে না পারে তো এখন স্ত্রীরটাও চুরি করে তাহলে একটা মনে মনে সান্ত্বনা নেয় না আমি আমার ডিউটি পালন করেছি তো এজন্য শয়তান দুই শ্রেণীর মধ্য থেকেই হয় তবে মৌলিকভাবে শয়তান হলো কোরআনের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন কান আমিনাল জিন ফাফাসাকা আন আমি রব্বি শয়তান ছিল জিনদের অন্তর্ভুক্ত এরপর সে তার প্রভুর আদেশকে অমান্য করল তাহলে যেই শয়তানের গল্প আমরা পড়ি যে এক সময় ঊর্ধ্বজগতে ছিল সেখান থেকে আল্লাহ তালার অবাধ্যতা করলো আল্লাহ তালা তাকে আদেশ দিয়েছিলেন আদমকে সেজদা করো সে সেজদা করেনি যার কারণে আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন সেই শয়তানের গল্প আমরা যেটা পড়ি কোরআনেই বলে দিচ্ছে কানা মিনাল জিন সে হলো জিন জাতির অন্তর্ভুক্ত ছিল তাহলে যেই শয়তানের গল্প আমরা পড়ে আসি সেই শয়তান হলো জিন্দের অন্তর্ভুক্ত দুষ্ট প্রজাতি তারা হলো শয়তান তো একইভাবে মানুষের মধ্য থেকেও শয়তান হতে পারে এখানে তো আল্লাহ বলে দিচ্ছেন ইদা খালাও ইলা শেয়াতিনহীন যখন মুনাফিকরা তাদের শয়তানের সঙ্গে মিলিত হয় জিন শয়তানের সঙ্গে তো মিলিত হওয়ার সুযোগ নেই তাকে তো কোথাও খুঁজেই পাবে না সে তো তার ভেতরেই রয়েছে তাহলে এখানে হলো মানব শয়তানদের সঙ্গে মিলিত হয় মানব শয়তানের দুই ব্যাখ্যা হতে পারে সাধারণ মুনাফিকরা যখন তাদের লিডার মুনাফিকদের সঙ্গে মিলিত হয় অথবা মুনাফিকরা যখন তাদের পেছনে যারা কলকাঠি নারে কাফেররা ইহুদিরা তাদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে ইন্না মা আমরাও তোমাদের সঙ্গে রয়েছি তো মুনাফিকদের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে মোমিনদের সঙ্গে যখন আসবে মসজিদে আসবে খানকাহে আসবে যে কোনো ভালো মানুষের কাছে যাবে আলে মোলামার সামনে বসবে তখন সে সুফি সাহেব সাজার চেষ্টা করবে আমিও এই আমিও সেই সে মাজারে যাবে মাজার জিয়ারত করবে সামনে নির্বাচন দরকার তো পোশাক আশাক পাল্টিয়ে সুফি সাহেব সেজে যাবে কিন্তু আইদা খালাও ইলা নিহিম যখন দুষ্ট নেতাদের সঙ্গে মিলিত হবে যখন সে আলাদা করে তাদের সঙ্গে গোল টেবিল বৈঠকে বসবে কালো ইন্না মা তখন বলবে আরে আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি দৈহিকভাবে তোমাদের সঙ্গে নেই ঠিক আছে আমাদের দেহ পড়ে আছে মুমিনদের মধ্যে কিন্তু আমাদের আদর্শ আমাদের চেতনা আমাদের ঐতিহ্য আমাদের প্রেরণা সব তো তোমাদের মতোই আরে আমরা থাকি বাংলাদেশে কি হয়েছে কিন্তু আদর্শের দিক থেকে আমরা ইউরোপিয়ানদেরকেও ছাড়িয়ে গিয়েছি দুইশো বছর তারা আমাদেরকে আমাদের উপর রাজত্ব করেছে আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে দুইশো বছর পর যখন চলে গেছে তখন এমন না যে আমাদেরকে মুক্ত করে চলে গিয়েছে আগে দাসত্ব ছিল দৈহিক দাসত্ব বাহ্যিক দাসত্ব এখনও আমরা তাদের দাসত্ব করিস কিন্তু সেটা হলো বাহ্যিকভাবে দেখা যায় না কিন্তু এমন একটা জাতি তারা রেখে গিয়েছে এখানে যেই জাতি দেখতে হবে বাঙালি দেখতে হবে ভারতীয় দেখতে হবে পাকিস্তানি কিন্তু সেই জাতি চিন্তা চেতনায় বিশ্বাসে প্রেরণায় মতদর্শে মতবাদে তারা হবে ইউরোপিয়ান যার কারণে পোশাকের ক্ষেত্রেও আমাদের আদর্শ সেই ইউরোপ চেতনার ক্ষেত্রে মতবাদের ক্ষেত্রে আমাদের যে কোনো মতবাদ হোক রাজনৈতিক মতবাদ অর্থনৈতিক মতবাদ যে কোনো মতবাদ হোক আপনি খুঁজে দেখেন যে কাদের দাসত্ব আমরা করি উনিশশো একাত্তরে আমরা পাকিস্তানিদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি কিন্তু আপনি এখনও ল নিয়ে পরে দেখেন আইন নিয়ে পড়ে দেখেন আমাদের ফ্যামিলি ল যেটা আছে মুসলিম ফ্যামিলি ল মুসলিম পারিবারিক আইন ধারাগুলো আপনি পড়ে দেখেন যে এগুলোকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রণয়ন করা নাকি সেই ইহাইয়া খানের আমলে সেই প্রণয়ন করা সেটার দাসত্বই আমরা করছি তো একটা দেশের মূল জিনিসের মধ্যে হতো একটা হলো আইন তো আইন আইনের ক্ষেত্রে আমরা সেই পাকিস্তানের আনুগত্য এখনো করে যাচ্ছি কিন্তু আমরা এখনো পাকিস্তানি চেতনা খুঁজে কোথায় খামোশ খামর শব্দ পাকিস্তানি শব্দ তো এটা একটা পাকিস্তানি চেতনা কিন্তু মুসলিম ফ্যামিলি ল সেটা যে এখনও সেই পাকিস্তানি রয়ে গেছে এর মধ্যে আমরা কোনো গোলামি খুঁজে পাই না আমাদের শিক্ষা ব্যবস্থা একজন মানুষ পুলিশ হতে গেলে সে যে লেখাপড়াগুলো করবে যে ধারাগুলো ফলো করবে সেগুলোকে বাংলাদেশিদের প্রণয়ন করা নাকি ব্রিটিশদের প্রণয়ন করা দেখেন আপনি তো আপনি তাদেরকে দেশ থেকে তাড়িয়েছেন ঠিক আছে কিন্তু কার আদর্শ আপনি মান্য করছেন আপনি শিক্ষা সিলেবাস পড়ছেন স্কুলে পড়ছেন কলেজে পড়ছেন এই যে সিলেবাসগুলো এই যে ধারাগুলো ধর্মকে আলাদা করে ফেলা হলো শিক্ষা থেকে ধর্মকে আলাদা করে ফেলা হলো আরব বিশ্বে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদের এরকম আলাদা কমি মাদ্রাসা নেই ব্যাপকভাবে আমাদের দেশে যেমন যে ইসলামী শিক্ষার জন্য আলাদা প্রতিষ্ঠান আর জেনারেল শিক্ষার জন্য আলাদা প্রতিষ্ঠান আরব বিশ্বে এরকম ব্যবস্থা না তারা সেখানে পড়বে কলেজে পড়বে ভার্সিটিতে পড়বে তো যে সরিয়া সাবজেক্ট নিয়ে পড়বে সে সরিয়া বিষয়ে ডক্টরেট করবে সেখানে সে আলেম হবে আর একজন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে সে ইঞ্জিনিয়ার হবে কিন্তু মূল বেসিক শিক্ষা সবার এক আছে যে ইঞ্জিনিয়ার হচ্ছে সেও কোরআন সম্পর্কে জানে যে ডক্টর হচ্ছে সেও কোরআন সম্পর্কে জানে মৌলিক শিক্ষা সবার একই আছে কিন্তু আমাদের এমন এক অবস্থা এমন দেশে থাকি যদি ইঞ্জিনিয়ার হতে চাই ধর্ম থেকে পুরোই আলাদা কিছুই জানে না এমনকি ইসলাম শিক্ষা নামে যেই বই পড়া হয় সেটা সেই বই পড়ে ইসলাম শিখতে পেরেছে এমন মানুষ আপনি আমাকে মনে হয় একজনে দেখাতে পারবেন আকিদার বেসিক জিনিসও তো শেখা যায় না যায় তো এই একটা অবস্থা তো মুনাফিকদের বৈশিষ্ট্য হলো যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় এক বেশ ধারণ করে আর যখন তারা একান্তে দুষ্ট নেতাদের সঙ্গে মিলিত হয় মানব শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আরে আমরা তো তোমাদের মতো তোমাদের সঙ্গে রয়েছি তো রাসুলের যুগে মুনাফিক ছিল কারা রাসুলের যুগে মুনাফিক ছিল অধিকাংশ তারা যারা একসময় ইহুদি ছিল পরবর্তীতে তারা যখন দেখলো যে মদিনার মধ্যে ইসলাম কায়েম হয়ে গিয়েছে এখন রসুল্লাহ সাল্লাহ ইসলাম হলেন খালিফা আমির এখন যদি তার আনুগত্য না করি তাহলে মদিনার মধ্যে সম্মানের সঙ্গে বসবাস করা যাবে না ট্যাক্স দিয়ে থাকতে হবে জিজিয়া কর দিয়ে বসবাস করতে হবে ইসলামী রাষ্ট্রের নিজামই হলো সেখানে মুসলমানরা কর দেয় না সেখানে কর ওসুল করা হয় কাফেরদের থেকে মুসলমানরা সম্মানের সঙ্গে থাকবে কর একটা বেইজ্জতি তো করটা নেওয়া হয় কাফেরদের থেকে হ্যাঁ মুসলমানদের থেকে নেওয়া হবে জাকাত মুসলমানদের থেকে নেওয়া হবে জমিনের জাকাত ওষুধ আজকাল তো জমিনের যে ফসলের জাকাত দিতে হয় এটা সমাজের কয়জন জানে আমরা জানি যে ফসলেরও জাকাত আছে আমরা তো ভাবি শুধু টাকা পয়সার জাকাত আমার কোম্পানি আছে ব্যবসা আছে সেটার জাকাত কিন্তু আমি যদি খ্যাত খামার করি সেই ফসলেরও যে জাকাত আছে যেটাকে অসুর বলা হয় হয়তো জমিনে ওষুধ দিব অথবা খারাজ দিব ওষুধও দিব না খারাজও দিব না এটা তো হয় না তাহলে জমিনের হক আদায় করিনি ফসলের হক আদায় করিনি আমার একটা হক অনাদায়ী রয়ে গিয়েছে আপনি জাকাত দিলেন সদকাতুল ফিতির দিলেন না সম্পদের হক আদায় শেষ হয়নি সদকাতুল ফিতির আলাদা দিতে হয় তো একইভাবে সম্পদের জাকাত আলাদা আর জমিনের ফসলের জাকাত আলাদা তো ফসলের যে একটা জাকাত রয়েছে সেটা কয়জন মুসলমান জানে তো মুনাফিকরা তারা ছিল মেজর ছিল ইহুদি তো ইহুদি হওয়ার পরও তারা যখন দেখলো যেহেতু এখন মুসলমানদের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে এখন যদি ইহুদি থাকি তাহলে মদিনার মধ্যে সুবিধার সঙ্গে সম্মানের সঙ্গে থাকা যাবে না তো এখন কি করা আমরা বাহ্যিকভাবে মুসলমান হয়ে যাই আমরাও কালেমা পড়ি তো কালেমা পড়লে ইসলাম তো বাহ্যিকের উপর ফয়সালা করে আমি মুখে যেটা বলবো সেটার উপরই ফয়সালা আসবে আমার অন্তরে কি আছে সেটা তো আল্লাহ ভালো জানেন দুনিয়ার কোনো আলেমও সেটা বলতে পারবে না কোনো পীরও পারবে না কোনো খলিফাও পারবে না কোনো আমিরুল মমিনও পারবে না আল্লাহ ভালো জানেন তো কালেমা পরে আমরা মুসলমান হয়ে যাই মুসলমানদের মতো সুবিধা ভোগ করব। কিন্তু আমরা আদর্শ ফলো করব মুসলমানদের না আমরা আদর্শ ফলো করব কাব আশরাফের আমরা আদর্শ ফলো করব আমাদের ইহুদি নেতাদের আমরা আদর্শ ফলো করব আরও যদি এগিয়ে যাই তাহলে আবু জাহেলের আবু সুফিয়ানের তাদের আদর্শ ফলো করব নবী মোহাম্মদের উপর বাহ্যিকভাবে ইমানের ঘোষণা দিব তার আদর্শকে মান্য করব না আজকেও যেমন মুখে লাহ ইর কথা বলে মুখে মোহাম্মদুর রসুল্লাহর কথা বলে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর তরিকা মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ মোহাম্মদুর রসুল্লাহর প্রণীত মতবাদ সেটা তার ভালো লাগে না মুখে বলবো মোহাম্মদুর উল্লাহ কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে মোহাম্মদুর উল্লাহ কিভাবে রাজনীতি করেছেন সেটা তার দেখার দরকার নেই সে দেখবে অমুক দেশের তমুক কিভাবে রাজনীতি করেছে তমুক দেশের অমুক কিভাবে দেশ শাসন করে গিয়েছে সেটা কোন কোন অমুসলিমের জীবনী পড়লেও দেখা যায় আপনি ভারতের গান্ধীর জীবনী পড়েই দেখেন এই বেচারে একজন হিন্দু হওয়া সত্ত্বেও ওমর আল্লাহ জীবনী স্টাডি করত কেন জামিরুল মিনি ওমর আল্লাহ আনহর শাসন সেটা ছিল একটা আদর্শ শাসন অথচ আমাদের মুসলমানদের মধ্য থেকে কয়জন সেই চার খলিফার জীবনী অথবা উল্লাহ সেই রাজনৈতিক জীবনকে অধ্যয়ন করেছে কয়জন আমাদের ইসলাম মান্য করা শুধু হলো আজমাফিল সোনা আর মিলাদের তবারক খাওয়ার মধ্যে সীমাবদ্ধ এমনকি মাহফিলের আয়োজন করলেও যদি লেখা না হয় যেখানে তবরকের সুব্যবস্থা রয়েছে মানুষ খুঁজে পাওয়া যায় না মানুষ যে খুঁজে পাওয়া যায় না আর মিসাল হলো এই যে আমাদের মজলিস এখানে কয়জন আছে কিন্তু যদি লিখে দেওয়া হয় যেখানে প্রতি মঙ্গলবার তার সিরের পরে তবরকের ব্যবস্থা রয়েছে দেখবেন মসজিদে জায়গা দেওয়া যায় কিনা তাহলে আমরা হলাম হালুয়া খাওয়ার মুসলমান আমরা হলাম মিলাদ পড়ার মুসলমান আমরা হলাম স্বার্থের ক্ষেত্রে ইসলাম মান্য করার মুসলমান তাহলে মোহাম্মদুর রাসুল্লাহ মুখে যতই জপি না কেন আল্লাহ তো এই কালেমা শুধু জপার জন্য দেননি আল্লাহ তো কোরআন শুধুমাত্র মানুষ মরার পর তেলাওয়াত করার জন্য দেননি আল্লাহ তো দিয়েছেন হেদায়তের বাণী হিসাবে আল্লাহ দিয়েছেন জীবনের মধ্যে ধারণ করার জন্য তো মোহাম্মদুর রাসুল্লাহ কালেমা পড়লেন কিন্তু তার আদর্শকে ফলো করলেন না তাহলে যে ক্ষেত্রে আপনি তাদের আদর্শকে ফলো করলেন না সেক্ষেত্রে আপনি একজন মুনাফিক ব্যক্তি জীবনে আপনি মুমিন কারণ আপনি মোহাম্মদুর রসুল্লাহর মতো নামাজ পড়েন মোহাম্মদুর রসুল্লাহর মতো জাকাত দেন মোহাম্মদুর রসুল্লাহর মতো হজ করেন মোহাম্মদুর রসুল্লাহর মতো ব্যক্তিগত আমলগুলো পালন করেন কোরবানি করেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর সামাজিক নীতি ভালো লাগে না পারিবারিক নীতি ভালো লাগে না রাষ্ট্রীয় নীতি ভালো লাগে না পররাষ্ট্র নীতি ভালো লাগে না তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপনি একজন মুনাফিক ছাড়া কিছু না কারণ মুনাফিক তো তাকেই বলা হয় মুনাফিক তো তাকেই বলা হয় যার কথার সঙ্গে কাজের মিল পাওয়া যায় না ইদা কল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ মুনাফিকরা এসে রাসূলের কাছে বলতো নাশহাদু হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি রসুল উল্লাহ আপনি আল্লাহ রসুল কত সুন্দর কথা তারা এসে সাক্ষ্য দিচ্ছে যে হে মোহাম্মদ আপনি আল্লাহ রসুল আল্লাহ বলছেন রসুল আল্লাহ তালাও ভালো করে জানেন যে আপনি তার রসুল কিন্তু আল্লাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী কেন কথা তো সত্যই বলল তারা তো কথা বলেছে যে আপনি আল্লাহ রসুল কথা কি মিথ্যা কথা সত্য তারপরও আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী সত্য কথা বললে কি কেউ মিথ্যাবাদী হয় তাহলে কেন মিথ্যাবাদী তার মানে কথাটা মন থেকে বলেনি কথাটা মুখ থেকে বলেছে তাদের মুখ আর অন্তরের মধ্যে মিলেনি সমন্বয় আসেনি এই ক্ষেত্রে তারা মিথ্যাবাদী তো যেই ব্যক্তি কালেমা বলে কালেমা বলার দাবিই হলো সে আল্লাহর গোলামি মেনে নিয়েছে আর রাসুল উল্লাহর আদর্শের উপর নিজের জীবনকে উঠিয়ে নিয়েছে এ দুটো জিনিসই তো কালেমার মূল কথা লাহ ইল্লাল্লাহ আমি আল্লাহর দাসত্ব মেনে নিলাম আল্লাহর গোলামি মেনে নিলাম আল্লাহর বন্দিকে মেনে নিলাম এখন থেকে আমার কোনো স্বাধীনতা নেই আমার ব্যক্তিগত কোনো স্বকীয়তা নেই আল্লাহ যা চাইবেন সেটাই আমার চাওয়া আল্লাহ যা বলবেন সেটাই আমি মান্য করব আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলাম মোহাম্মদুর রাসুল্লাহ এখন থেকে আমি অন্য কোনো আদর্শকে ফলো করব না অন্য কোনো মতাদর্শের পেছনে ছুটব না অন্য কোনো মতবাদে সফলতা খুঁজব না বরং মোহাম্মদুর রাসুল্লাহ দুনিয়ার মধ্যে যে আদর্শ রেখে গিয়েছেন সেটাই আমার আদর্শ তো যেই ব্যক্তি এই কথা মুখে বলার পর এই অনুযায়ী জীবনকে পরিচালনা করবে সে মমিন আর যে পরিচালনা করবে না সে মুনাফিক কারো কপালে লেখা থাকবে না সে মুনাফিক কারো উপর অহিন আজিল হবে না যে অমুক ব্যক্তি মুনাফিক আমি মুনাফিকের সঙ্গে বলতে পারি কিন্তু কোন ব্যক্তি মুনাফিকের সার্টিফিকেট আমি দিতে পারবো না কারণ কারো অন্তরের খবর আমি জানি না কিন্তু আপনি নিজের ব্যাপারে সবচেয়ে বেশি অবগত আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আমি এই যে কালেমা পাঠ করি আমি এই যে লাহ ইল্লাহর কথা বলি এই লাহা ইল্লাহর মর্মকে আমার মধ্যে বাস্তবায়ন করেছে কিনা যদি করি আমি মুমিন আর যদি না করি তাহলে আমি মুনাফিক قالوا إنا معكم إنما نحن مستهزئون মুনাফিকরা তাদের দুষ্ট নেতাদেরকে আরো বলে আমরা তো কেবল হাসি ঠাট্টা করছি তামাশা করছি কি তামাশা যে আমরা মুমিনদেরকে দেখো না ঢোকায় ফেলছি তাদের কাছে গিয়ে বারবার ধর্মের কথা বলি আর তারা আমাদের কথা শুনেই ভাবে আরে আমরা কত বড় পেশাব যেন তা আমাদের কথায় তারা ঢোকায় পড়ে যায় আর বাস্তবে আমরা কি সেটা তারা অনুধাবন করতে পারে না তারা বারবার দেখে যে আমরা ধোকাবাজি করি দাগাবাজি করি তারপরও তারা আমাদের মুখের কথাকে মিষ্টি মিষ্টি বলেকে মেনে নেয় তো ইন্না মুস্তাহজি উন আমরা তো তাদের সঙ্গে তামাশা করছি তারা জানে আমরা মুনাফিক তারপর উহুদের যুদ্ধে যাওয়ার সময় আমাদের তিনশো জনকে নিয়ে যায় উহুদের যুদ্ধে এক হাজার সাহাবি মানে এক হাজার জন বের হয়েছিলেন তার মধ্যে সাতশো জন ছিল প্রকৃত মৌমিন তিনশো জন ছিল মুনাফিক অথচ রাসুলকে জানতেন না যে এরা মুনাফিক আল্লাহ তহির মারফত রাসুলকে জানিয়ে দিয়েছিলেন কে কে মুনাফিক তারপরও তাদেরকে নিয়ে গেলেন তো তারা ভাবছে যে আমরা তো মুসলমানদেরকে ধোকা দিচ্ছি তাদের সঙ্গে তামাশা করছি কিন্তু বাস্তবে যে তারা তামাশা করছে না বরং আল্লাহ তালা তাদেরকে ঢিল দিয়ে রেখেছেন সেটা তারা অনুধাবন করতে পারেনি রসুল্লাহ সাল্লাম চাইলে পারতেন যে মুনাফিকদেরকে ধরে ধরে বন্দি করে রাখবেন তাদেরকে হত্যা করে ফেলতে পারবেন রাসুলের এই সুযোগ ছিল কারণ আল্লাহ তালা তাকে ওহিমারফত জানিয়ে দিয়েছিলেন তারপরও করেননি কেন কারণ তখন মাত্র পৃথিবীর মধ্যে ইসলাম নতুন করে এসেছে সেই মুহূর্তে যদি এই মুনাফিকদেরকে শাস্তি দেওয়া হয় দূর দেশের মানুষরা বলবে দেখেছ এরা কেমন মুসলমান নিজেরা নিজেরাই মারামারি করে এক ভাই আর এক ভাইকে হত্যা করে দূরের মানুষ তো এত কিছু বুঝবে না যেমন মুশ্রিকরা যখন কাবা ঘর নির্মাণ করে পুনরায় নির্মাণ করে কাবা ঘর তো দুনিয়ার মধ্যে সর্বপ্রথম ঘর কিন্তু বিভিন্ন সময়ে ঘরের মেরামত করা হয়েছে কখনো কোনো জলোচ্ছ্বাসে কোনো বিপদের মধ্যে দুর্যোগে ভেঙে গিয়েছিল মেরামত করা হয়েছে আপনারা যারা রাসুলের জীবনী স্টাডি করেছেন জানেন রাসুল নবুয়াদ পাওয়ার অনেক আগে শৈশবে যখন ছোট ছিলেন সেই সময়ে তার চাচারা এবং কুরাইশের অন্যান্য মানুষ মিলে কাবা ঘরকে পুনরায় তারা নির্মাণ করেছিলেন মেরামত করেছিলেন কিন্তু সে সময়ে কুরাইশের সামর্থ্য কম ছিল তো তারা কাবা ঘরের কাজ পরিপূর্ণ করতে পারেননি কিছু অংশ বাদ রেখেছিলেন তো সেটাকে তারা এরিয়া দিয়ে রেখেছিলেন যে এই কাজটা আমরা পরিপূর্ণ করতে পারিনি তো যতটুকু পেরেছে করেছে এখন যারা হজে গিয়েছেন অথবা ভিডিওর মধ্যে কাবা চিত্র দেখেছেন দেখবেন হাতিম একটা আলাদা অংশ আছে হাতিম যে কাবা ঘর তো সবাই আমরা চিনি কালো গেলাফে আচ্ছাদিত ঘর সেটার পাশে ছোট একটু বাউন্ডারি এরিয়া দেওয়া ছোট একটা জায়গা আছে সেখানে ঢুকে অনেকে নামাজ পড়ে সীমিত জায়গা তো এই জায়গাটা মূলত কাবার অংশ তো কুরাইশরা যখন নির্মাণ করেছিল এতটুকু জায়গা নির্মাণ করার সামর্থ্য তাদের আর হয়নি সেটা বাকি রেখে দিয়েছিল যে পরে যখন সামর্থ্য হবে আমরা নির্মাণ করে ফেলব এরপর যখন রাসুল্লাহ সাল্লাম নবী হলেন তো আয়সরদি আল্লাহান্না এক হাদিস রেওয়ায়ত করেন যে রাসুলের দিলের তামান্না ছিল তিনি বলেছিলেন যে আমার ইচ্ছা হয় আমি কাবা ঘরের নির্মাণ কাজকে সম্পন্ন করি যতটুকু অবশিষ্ট আছে সেটা আমি পরিপূর্ণ করি কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি এই কাজটা করেননি কেন করেননি কারণ তখন অনেক মানুষ নতুন করে মুসলমান হচ্ছে তখন মিডিয়াও নেই যে মিডিয়ার মধ্যে সব জায়গায় একটা বিবৃতি দিয়ে দিবেন যে আসলে বাস্তবতা এটা দূর থেকে কেউ আপনারা বিভ্রান্ত হবেন না তো যেহেতু সুযোগ নেই এখন যদি কাবা ঘরকে এতটুকু কাজ পরিপূর্ণ করতে হয় কিছুটা তো ভাঙতে হবে ওই কোনাটা ভাঙতে হবে ভেঙে কাজটা নতুন করে আবার বড় করে সেটাকে সম্পন্ন করতে হবে তো এখন যদি কাবা ঘরের এক প্রান্ত ভাঙা শুরু করে মুনাফিকরা ইহুদিরা মুশ্রিকরা হাসি ঠাট্টা শুরু করবে দেখেছ আগে বলেছিলাম না মোহাম্মদ ভণ্ড নবী কেমন ভণ্ড যে কাবা ঘরে হাত দিয়েছে কাবা ঘর ভাঙা শুরু করেছে পরবর্তীতে যদি দেখে যে না কাবা ঘর ভাঙেনি বড় করেছে তখন তারা বলবে আরে আসলে ভাঙতে চেয়েছিল ভাঙতো কিন্তু আমরা আমরা যে এতদিন প্রচারণা চালিয়েছি আমাদের প্রচারণার ভয়ে ভাঙেনি নইলে ভেঙে ফেলত তো এই যে একটা সুযোগ পেয়ে যেত এই সুযোগটা যেন তারা না পায় এজন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কাজটা করেননি এতটুকু বাকি রেখেছেন তো একইভাবে মুনাফিকদেরকে সায়স্তা করেননি বরং তাদেরকে সঙ্গে সঙ্গে রেখেছেন একই সঙ্গে নামাজ পড়েছেন একই সঙ্গে হজ করেছেন একই সঙ্গে জেহাদে বের হয়েছেন একই সঙ্গে ইসলাম পালন করেছেন কেন যেন দূরের আর ধোকা না খায় যে মুসলমান যদি আমি হই নিরাপত্তা তো পাবো না কারণ কখন আবার আমাকে ধরে মেরে ফেলে গ্যারান্টি তো নেই তো রাসুল তো এই কৌশলের কারণে তাদেরকে শাস্তি দিচ্ছে না কিন্তু তারা ভাবছে না আসলে রাসুল মনে হয় টেরই পাচ্ছে না যে আমরা মুনাফিক সমাজের মধ্যে কে না বুঝে আমরা সমাজের মধ্যে সাধারণ মানুষ যারা আছে আমরা বুঝি না যে কোন ব্যক্তি রাজনীতির জন্য ধর্মকে ব্যবহার করে কোন ব্যক্তি নির্বাচনে পাশ করার জন্য ধর্মকে সাইনবোর্ড হিসেবে দাঁড় করায় কোন ব্যক্তি মসজিদের সভাপতি হওয়ার জন্য কিছুদিন খুব ভালো সাজে বোঝা যায় না এটা এটা তো এলাকার মুচিয়ে বুঝবে এর জন্য শিক্ষাও লাগে না জ্ঞানও লাগে না যে কেউ চোখ খান খোলা থাকলেই বুঝবে কে আসলেই ধর্মকে মান্য করে আর কে ধর্মকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে আমাদের সিলেটে মাজারের অভাব নেই সিলেট হলো তিনশো ষাট আউলিয়ার দেশ তো মাজার থাকলেও তিনশো ষাটটা থাকার কথা অথচ আমার আমি নিজের চোখে তিনশো ষাটের বেশি দেখা শেষ এবং সবার কবরের মধ্যে মাজারের মধ্যে লেখা যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলী মুজারদি আমানের সঙ্গী তো ওনার সঙ্গী হলে উনি বাদে তিনশো উনষাট জন হবে কিন্তু কয়েক হাজার মনে হয় ছাড়িয়ে গেছে থেকে আসে এগুলো আর বিভিন্ন মাজার স্বপ্নে আবিষ্কার হয় ওই কয়েকদিন আগে কারগোজারে শুনলাম মৌলভীবাজার গেলাম মাহফিল ছিল তো সেখানে একজন বলল যে একজন স্বপ্ন দেখেছে যে অমুক জায়গায় বারো হাত লম্বা পীরের একটা একজন পীর সাহিত্য আছে তো পরবর্তী দিন সেটা ঘেরাও দিয়েছে যেখানে বারো হাত লম্বা একজন পীর সাহিত্য আছে তারপরের দিন মাজার হয়ে গেছে তো স্বপ্ন দেখে এরকম মাজার বানাতে চাইলে কাল তো আমিও বলতে পারবো ওই যে মসজিদের সামনে যেখানে আমরা মোটরসাইকেল রাখি এখানে একজন নবী সাহিত্য আছে খবরদার কেউ এখানে আসবে না এখানে আসতে গেলে সবাই দুই টাকা করে নিয়ে আসতে হবে একটা হাড়ি সামনে রাখা থাকবে তো ধর্মকে সাইনবোর্ড হিসাবে তো কত মানুষই ব্যবহার করে মাজারের মধ্যে বিভিন্ন জিনিস টাকা হাজার হাজার লাখ লাখ টাকা প্রতিদিন ফেলা হয় টাকাগুলো যায় কোথায় মাজার মেরামত করতে কয় টাকা লাগে হিন্দুরা অথবা অন্যান্য বিধর্মীরা তাদের মূর্তির সামনে খাবার রেখে আসে মূর্তি তো খাবার খায় না এটা তারাও জানে ভালো করে পাথরের মূর্তি খাবার খেতে পারে না খাবারগুলো যায় কোথায় কার্পেটে যায় দিয়ে তো এসেছে মূর্তিকে খাওয়ার জন্য অথবা মূর্তির জন্য এটাকে উৎসর্গ করা মূর্তি বেচারা তো খেতে পারে না তো খায় কে তো অন্য কোনো মানুষ খায় হোক সে দারোয়ান হোক সে খাদেম মাজারের মধ্যে টাকা দেওয়া হয় তো সে মাজার দেখভাল করার জন্য সেই টাকাকে উৎসর্গ নিজের পকেটে ঢুকিয়ে নেয় কোনো কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে আল্লাহ হেফাজত করুন এই কাজ হয় মাদ্রাসার মধ্যে মানুষ টাকা দেয় যেন কিছু এতিমদের দেখভাল করা যায় মাদ্রাসার মধ্যে বিল্ডিং হয় অথচ দেখা যায় মাদ্রাসার বিল্ডিংয়ের উন্নতি নেই শিক্ষকরা দশ মাসে বেতনও পায় না কিন্তু মুহতামিমের বাড়ি গাড়ি বিশাল প্রতিদিন শুধু তার উন্নতি হচ্ছে তার কোনো কিছু আটকে থাকছে না তা আল্লাহ তালা তো গায়েব থেকে তার প্রতি বিশেষ রহমত নাজিল করেন তো বাহ্যিকভাবে তারা মুসলমানদেরকে ঠকিয়ে তারা ভাবে আমরা জিতে গেছি কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ বিহিম তারা তো বলে যে আমরা মুসলমানদের সঙ্গে তামাশা করি কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তাদের সঙ্গে তামাশার আচরণ করেন কেমন তামাশা আল্লাহ তালা চাইলে এদেরকে আসমানি আজাব দিয়েও ধ্বংস করে দিতে পারেন আল্লাহ তালা চাইলে রাসুলকে জানিয়ে দিতে পারেন যে এদেরকে ধরে ধরে হত্যা করো অথবা বন্দি করে রাখো কারণ এরা মুনাফিক এরা জাফর এরা ইসলামের দুশ্মন কিন্তু তারপর আল্লাহ তালা তাদেরকে ঢিল দিয়ে রাখছেন সুযোগ দিয়ে রাখছেন তো তারা ভাবছে আল্লাহকে ঠকাচ্ছে কিন্তু আল্লাহকে ঠকাতে পারছে না বরং আল্লাহ তারা তাদেরকে সুযোগ দিয়ে রাখছেন তাদেরকে একটা সময় পাকড়াও করবেন বিভিন্ন তাফসিরে এই আয়াতের বিভিন্নভাবে তাফসির করা হয়েছে কোনো এক রেবায়তে আছে সনদটা ভালো তবে রসুলের সঙ্গে সম্পৃক্ত না মুনকাতে হাদিস এক রেবায়তে দেখা যায় মুনাফিকরা যখন মারা যাবে তাদের যখন হিসাব নিকাশ করা হবে আল্লাহ তালা একটা জান্নাতের দরজা খুলে দিবেন তাদেরকে বলা হবে হ্যালুম্মা এখানে আসো ওয়েলকাম তোমাদেরকে স্বাগত জানানো হচ্ছে জান্নাতের দিকে যাবে কাছাকাছি গিয়ে তখন দেখবে জান্নাত নেই উধাও হয়ে গিয়েছে আবার দেখবে আরেকদিকে মরিচিকার মতো আরেকটা জান্নাত তাদেরকে বলা হবে হালুম্মা আসো এখানে আবার সেখানে যাবে সেটাও উধাও হয়ে যাবে তো এভাবে একটা পর্যায়ে অনেকবার ধোকা খাওয়ার পর তখন সর্বশেষ যখন তাদেরকে বলা হবে আসো তখন আর বেচারা আসবে না চুপচাপ দাঁড়িয়ে থাকবে তারা বুঝবে আমাদের সঙ্গে তামাশা করা হচ্ছে আল্লাহ বিহিম আল্লাহ তালা তাদের সঙ্গে তামাশার আচরণ করেন দুনিয়ার মধ্যে তামাশা করেন কিভাবে কিছু সুযোগ দিয়ে রাখেন কিছু ঢিল দিয়ে রাখেন বাহ্যিকভাবে তারা যে এই কথা বলে সেই কথাকে মেনে নেওয়া হয় কিন্তু তাদের ভেতরে যে নেফাক রয়েছে সেটা তারা প্রকাশ করা সত্ত্বেও আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিচ্ছেন না তো এটা হলো তামাশা আল্লাহ তালা তাদেরকে তাদের অবাধ্যতায় ঢিল দিয়ে রাখেন যেন তারা বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খায় তো এই এখান থেকে একটা মূলনীতি বের হয় যে আল্লাহ তালা মানুষকে যে আগে বাড়ান কাউকে দুনিয়ার লাইনে আগে বাড়ান কাউকে দিনের লাইনে আগে বাড়ান দিনের লাইনে আগে বাড়ে কেউ বড় অলি হয়ে যায় বড় আলেম হয়ে যায় বড় নামাজি হয়ে যায় দুনিয়ার লাইনে আগে বাড়ে অনেক টাকা পয়সা সহায় সম্পদ হয়ে যায় এই আগে বাড়া এটা দুই রকম মানুষ যে উন্নতি করে তারা কি করে এটা কয় রকম দুই রকম একটা হলো আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে তাকে কবুল করে আল্লাহ তালা তাকে উন্নতি দান করেন তার ইলম বাড়ছে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট তার ইলম বাড়াচ্ছেন তার আমল বাড়ছে আল্লাহ তার উপর সন্তুষ্ট এজন্য তার আমল বাড়াচ্ছেন দুনিয়ার লাইনে তার টাকা পয়সা সহায় সম্পদ মান মর্যাদা ক্ষমতা নেতৃত্ব বাড়ছে আল্লাহ তার উপর সন্তুষ্ট এজন্য বাড়াচ্ছেন অথবা দুই নম্বর হলো আল্লাহ তালা কাউকে ঢিল দিয়ে তাকে আগে বাড়ানো তার ইলম বাড়তে থাকে তার ইলম বাড়তে থাকে কিন্তু ইলম আল্লাহ তার উপর সন্তুষ্ট এজন্য বাড়ে না বরং তার ইলম এই জন্য বাড়ে যে আল্লাহ তালা তাকে ঢিল দিয়ে রাখছেন তার এই ইলমের দ্বারা মুসলমানরা উপকৃত হয় না তার এই ইলমের দ্বারা বেদাতিরা উপকৃত হয় ভণ্ড নবীরা উপকৃত হয় মির্জা কাদিয়ানির জীবনে পড়ে দেখেন কাদিয়ানি তার এই দুনিয়ার মধ্যে কাদিয়ানি মতবাদ যে প্রচার করলো তার সবিশেষ কোনো জ্ঞানও ছিল না অত আহামরি বুদ্ধিও ছিল না কিন্তু তার একজন সহচর ছিল মির্জা হাকিম সেই মির্জা হাকিম ছিল ভালো আলেম তার ইলমের মাধ্যমে এই কাদিয়ানি সারা দুনিয়ার মধ্যে এতটা সফলতা লাভ করতে পেরেছে যুগে যুগে যারাই ভণ্ড বাদশাহ আকবর যাকে আকবর দ্য গ্রেটও বলা হয় সেই বাদশাহ আকবর সে তো ছিল একজন মূর্খ তার দুনিয়াবি শিক্ষাও ছিল না দিনী শিক্ষাও ছিল না কিন্তু আপনারা জানেন যে সে একটা ধর্ম প্রণয়ন করেছিল যে ধর্মের নাম হলো দিন এলাহি ইসলাম প্লাস হিন্দু দুই ধর্মের সংমিশ্রণে সে একটা ধর্ম গঠন করেছিল যে ধর্মের নাম হলো দিন এলাহি যেখানে ইসলামের প্রাধান্য ছিল না বরং হিন্দুইজমের প্রাধান্য ছিল হিন্দুদের বিভিন্ন বিধান এবং ইসলামের বিধানের সমন্বয়ে ধর্মকে গঠন করেছিল আজকাল ভারতের মধ্যে যে সমস্ত মুসলমান রয়েছে তাদের মধ্যে যারা ইসলামের নেতৃত্ব দিচ্ছে এর মধ্যে কিছু মানুষের মধ্যে সেই দিন এলাহির প্রকাশ দেখা যায় তারা একসঙ্গে আল্লাহকেও রাজি রাখতে চায় আবার একসঙ্গে ভারত সরকারকেও রাজি রাখতে চায় এটা কার না জানা যে ভারত সরকার ইসলামের পক্ষে নাকি বিপক্ষে সবারই জানা ভারত পাকিস্তানের বিভক্তিই তো ইসলামকে কেন্দ্র করে যে ইসলাম এখানে পালন করা যাবে মুসলমানরা এখানে থাকবে নাকি আলাদা হয়ে যাবে অখণ্ড ভারত হবে নাকি বিভক্তি হবে তো সেই মূল বিষয় ছিল ইসলাম যারা সেখানে ছিলেন প্রথম দিকে তাদের চেতনা ভালো ছিল যে সব মুসলমান যদি আমরা এখান থেকে বের হয়ে যাই তাহলে এখানে তো দাওয়াত দেওয়ারও কেউ থাকবে না কিছু মানুষ থাকা দরকার যারা হিন্দুদের মধ্যে ইসলাম প্রচার করবে এজন্য থাকা দরকার লক্ষ্য ভালো ছিল উদ্দেশ্য ভালো ছিল কিন্তু এখন এসে দেখা যায় যে কিছু মানুষ তারা এতটা নিম্নে নেমে গিয়েছে যে তারা ইসলামও পালন করে প্লাস তারা হিন্দু ধর্মকেও ইসলামের সঙ্গে মিশিয়ে ফেলে যেন আল্লাহ খুশি থাকে এবং তাদের সরকারও তাদের উপর খুশি থাকে এটাই দিন এলাহী ইসলামও থাকবে আর হিন্দুইজমও থাকবে ব্যাস এটাই হলো দিন এলাহি তো বাদশাহ আকবর দিন এলাহি প্রণয়ন করলো বাদশাহ আকবরের তো কোনো জ্ঞান ছিল না কিভাবে করলো কারণ তার দরবারে একজন বড় আলেম ছিল যার নাম ছিল আবুল ফজল এই নাম হয়তো শুনেছেন সেই আবুল ফজলের জ্ঞানের মাধ্যমে সেই বাদশাহ আকবর সেই দিনকে উদ্ভাবন করতে পেরেছিল এবং এই আবুল ফজল এত বড় সে চাতুকার ছিল যে সে আকবরকে বলতো যে আপনার উপর যে ওহিন আজিল হয় আপনি কি জানেন সে বলতো না তো কই আমি তো এখনো টের পাইনি আমার উপর হই নাজিল হয় না বলবে না আসলে আপনি এখনো টের পাবেন না এটা কয়েকদিন পরে টের পাবেন কিন্তু আপনি যখন ঘুমিয়ে থাকেন সে সময় আপনার উপর ওহি নাজিল হয় আপনার মুখ নড়তে থাকে আওয়াজ উচ্চারিত হয় তো যা যা উচ্চারিত হয় আমি হুবহু লিখে রেখেছি এই যে যেগুলো দেখছেন এগুলোই হলো আল্লাহর পক্ষ থেকে ওহি এভাবে ধোকা দিত বেচারা যেহেতু মূর্খ এত কিছু বুঝতো না ধর্মীয় জ্ঞানও ছিল না আর জাগতিক জ্ঞানও ছিল না সে ভাবতো হ্যাঁ আসলেই তো আমি বিরাট কিছু হয়ে গেছি আমিও মনে হয় ছোটখাটো নবী আল্লাহ আমার উপর ওহি পাঠায় ঠিক আছে আবুল ফজল আমার জন্য একটা ধর্ম বানিয়ে নাও যুগে যুগে যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে ইসলামের নাম ব্যবহার করে প্রত্যেকটা দুনিয়ার ক্ষমতাসীন দলের সঙ্গে কিছু আলেম দেখতে পাবেন ক্ষমতাসীন দল যদি ভালো হয় তাদের আশপাশে যে আলেম থাকবে তারাও ভালো হবে যুগে যুগে যারা আমির ছিলেন ওমর রদি আল্লাহনই বলেন আবু বকর রদি আল্লাহনই বলেন ওসমান আলী ওমর ইবনে আব্দুল আজিজ আরও যারাই ছিলেন তারাও যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বড় বড় ওলামাইকেরামের সঙ্গে পরামর্শ করতেন করতেই হবে যে এখানে মাস আলাগত দিক থেকে কোনো সমস্যা আছে কিনা ফিক্ষের দৃষ্টিকোণ থেকে কোনো ঝামেলা আছে কিনা তো সেখানে আলেমরা থাকতেন তারা তাদের ইলমকে ভালো কাজে ব্যয় করতেন অপরদিকে কিছু মানুষ তারা তাদের এলমকে ব্যয় করে খারাপের পেছনে বেদাতের মধ্যে যারা লিপ্ত তো বেদাতে মূর্খ যারা রয়েছে তাদের সঙ্গে যদি আপনি কথা বলবেন দেখবেন তাদের বাপদাদার দলিল ছাড়া কোনো দলিল নেই যদি বলেন ভাই কাজ কেন করো না আমার বাপদাদা করে এসেছে এজন্য করি এছাড়া দ্বিতীয় কোনো দলিল তাদের কাছে নেই সর্বোচ্চ তারা বলবে যে আসলে আমরা তো মূর্খ মানুষ আমরা এই বিষয়ে কি বলবো আমাদের আলেমদের কাছে যাও শুনেছেন এই কথাটা আমাদের আলেমদের কাছে যাও তো বেদাতের পক্ষে যে আলেম কাজ করে যারা এলেম আছে সে কি জানে না যে এটা বেদাত তো বেদাত জেনেও সেখানে এই কাজ করছে হয়তো টাকার জন্য করছে হয়তো দুনিয়ার খ্যাতির জন্য করছে হয়তো এই এলাকার মধ্যে বেদাতের প্রভাব এখানে যদি বেদাতের পক্ষে থাকা যায় নিজের গাড়ি বাড়িও হবে টাকা পয়সাও হবে মান মর্যাদাও হবে যেই এলাকায় যেটার প্রভাব সেই এলাকায় সেটাকে মান্য করলেই তো নিজের মর্যাদা বাড়বে মুনাফিকরা তারা কেন মুনাফিক সেজেছিল এই জন্য সেজেছিল যে ইসলাম বিজয়ী ধর্ম ছিল যদি মুনাফিক হই তাহলে কিছু সুবিধা পাওয়া যাবে আজকাল কাফেররা মুনাফিক সাজে না বরং মুসলমানরা তারা কাফের সাজে যে ভিতরে ভিতরে হয়তো সে অমুসলিম না তারপরও নিজেদেরকে দেখায় যে আমিও তোমাদের মতো কেন কারণ দুনিয়ার মধ্যে এখন বিজয় ইসলামের না বিজয় হলো কুফরের সে যদি নিজেকে ছোটখাটো কাফের হিসাবে পেশ করতে পারে সে যদি নিজেকে এরকম একজন মাজলুম মানুষ যে সে গিয়ে বিভিন্ন দেশের মধ্যে আপনারা দেখবেন বাংলাদেশে যারা নাস্তিক হয় বিভিন্ন সময় হওয়ার পর দেশ ছেড়ে বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নেয় কিভাবে নেয় ভিসা কিভাবে পায় তারা এটা বলে যে আমরা সেখানে নিরাপদ না আমরা এই নাস্তিক হওয়ার কারণে আমরা নিরাপদ না আমরা আশঙ্কা করছি দেশের মৌলবাদীরা আমাদেরকে যে কোনো সময় হত্যা করে ফেলবে আমাদের উপর কি জানি বলে চাপাতি আমাদের উপর চাপাতি প্রয়োগ করবে এজন্য আমরা দেশে নিরাপদ না তো শ্রীলঙ্কা হোক নেপাল হোক ইন্ডিয়া হোক তাদের কাছে ভিসা চায় যে আমরা এখন দুর্বল আমরা মাজলুম আমাদেরকে ভিসা দেন ব্যাস তারা ভিসা দিয়ে দেয় কিন্তু আপনি যদি গিয়ে বলেন যে আমি আসলে নিরাপদ না বাংলাদেশের মধ্যে আমাকে নাস্তিকরা মনে হয় মেরে ফেলবে আমি এখন প্রকৃত মুসলমান আমি নামাজি কখন না কোন নাস্তিক আমাকে মেরে ফেলে দয়া করে নেপাল আমাকে ভিসা দিয়ে দেন দিবে জীবন দিবে আমেরিকা দিবে ইংল্যান্ড পৃথিবীর কোনো দেশ দিবে না এমনকি সৌদি আরবও দিবে না ধর্মের ঠিকাদার অথবা আমরা যাদেরকে মনে করি ধর্মের বড় খাদেম ট্রাই করেই দেখেন যে আমি দেশে আসলে মিথ্যে কথা বলেই তো নেয় বেশিরভাগ তো দেশের মধ্যে আমি আসলে নিরাপদ না ইসলাম পালন করতে পারছি না আমি কিন্তু পাক্কা নামাজি আমি পাক্কা রোজাদার কিন্তু আমি বাঙ্গালি আমাকে একটা ভিসা দিয়ে দেন দিবে দিবে না তো আল্লাহ তালা ঢিল দিয়ে রাখেন তো দুনিয়ার মধ্যে আপনার ধর্মের ক্ষেত্রে হোক আর দুনিয়ার লাইনে হোক আপনি যদি আগে বাড়েন আল্লাহ যদি আপনাকে আগে বাড়ান আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন না মনে হয় আমি জান্নাত পেয়ে গেছি কারণ এই যে আগে বাড়া হতে পারে এটা আল্লাহ আপনার উপর খুশি এজন্য অথবা হতে পারে আল্লাহ তালা আপনার উপর ঢিল দিয়ে রেখেছেন এজন্য আরে আমরা কত বড় আলেম পৃথিবীর মধ্যে ইবলিসের যেই পরিমাণ জ্ঞান দুনিয়ার মধ্যে এত বড় জ্ঞানী নবিরাসুল ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না কোনো দিনও যাবে না ইবলিস কত বড় জ্ঞানী যে সে একেবারে উস্তাজুল আসাতিজা আলেমকুল শিরোমণি তাকেও মাঝে মাঝে ধোকায় ফেলে দেয় তো যদি তার জ্ঞান এত বেশি না থাকতো তাকে কিভাবে ধোকায় ফেলতো তো ইবলিসের জ্ঞান অনেক বেশি এমন বেশি জ্ঞান যে সে বড় আলেমকেও ধোকায় ফেলে বড় পীরকেও ধোকায় ফেলে কেউ তার ফেতনা থেকে মুক্ত না এমনকি সাহাবিরা জিজ্ঞেস করছে হে আল্লাহ রসুল আন্তা রসুল আল্লাহ এমনকি আপনিও ইবলিসের ফেতনা থেকে মুক্ত না ইবলিস কি আপনার উপরও মিশন চালায় রসুল বলে হা হ্যাঁ, ইবলিস আমার উপরও মিশন চালায় আমিও আমার আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবো না ইল্লা আইয়া তাগাম্মাদিয়ান আল্লাহ তবে আল্লাহ যদি আমাকে নিজ রহমতে আচ্ছাদিত না করেন আমিও আমার আমলের দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবো না তবে রাসুল বলেছেন হা আমার একটা বৈশিষ্ট্য হলো আমার সঙ্গে যে শয়তানটা রয়েছে সেও ইসলাম গ্রহণ করে নিয়েছে এটা হলো রাসুলের বিশেষ বৈশিষ্ট্য অন্যথায় সবার মধ্যেই কাজ করে ইউসুফ আলি ইসলাম বলছেন ওমা উবার ইন্নান বিসু আমি তো নিজের নফকে নির্দোষ বলছি না কারণ নফ তো মন্দ কাজের প্রেরণা দেয় আল্লাহ তালা কোরআনে বলছেন লাউলা বুরহান রব্বি কাদা আলী কালী নাসরিফ আনহুসু আল ইউসুফ নিজে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেত যদি না সে তার প্রতিপালকের পক্ষ থেকে উজ্জ্বল নিদর্শন দেখতে পেত তার মানে তার অন্তরের মধ্যেও কিছুটা হয়তো খেয়াল এসেছিল কিন্তু আল্লাহ তালা বিশেষ কোনো নিদর্শন দেখিয়ে তাকে দূর রেখেছেন নিদর্শনটা কি তার কোনো ব্যাখ্যা আল্লাহ দিয়ে দেননি মুফাসিরিন কেরাম এক একজন এক এক ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যার দিকে যাওয়ার দরকার নেই কিন্তু তার অন্তরের মধ্যেও কিছুটা খেয়াল এসেছিল নিজেই বলছেন আমি আমার নফকে নির্দোষ বলি না নফ তো মন্দ কাজের প্ররোচনা দিয়েই থাকে নফসের মধ্যে মন্দ কাজের প্রয়োজনে আসা আল্লাহ তালা এর কারণে গুনাহ দিবেন না যতক্ষণ না আপনি সে গুনাহ করেন ভালো কাজের নিয়াদ করলে সব পাওয়া যায় কিন্তু মন্দ কাজের যদি খেয়াল অন্তরের মধ্যে আসে শুধু খেয়াল এটাকে আপনি প্রশ্রয় দেননি হিম্মত করেননি সুদৃঢ় ইচ্ছা করেননি তাহলে কি হয় না গুণা হয় না এটা হলো একটা বিশেষ বৈশিষ্ট্য ভালো কাজ একটা কাজ করবেন আল্লাহ বলছেন যে সর্বনিম্ন কয়টা নেকি দিব দশটা ফালাহু আশরু আমিহা কিন্তু গুণা করবেন কয়টা দেওয়া হবে একটাই এটা আল্লাহ তালা বিশেষ রহমত তিনি রহমান তিনি রাহিম এজন্য ভালোর ক্ষেত্রে বাড়িয়ে দেন কিন্তু গুনাহের ক্ষেত্রে কম রাখেন তো এজন্য দিনের লাইনে হোক যে আগে নামাজ পড়তাম না এখন আমি খুব নামাজ পড়তে পারছি আগে আলেমুলামার কাছে যেতাম না এখন যেতে পারছি আগে দিনে মজলিসে শরিক হতে পারতাম না এখন পারছি খুশি হয়ে যাওয়ার কারণ নেই বোধহয় আল্লাহ আমার উপর রাজি হয়ে জান্নাত দিয়ে দিয়েছেন কারণ এখনো আমি নিশ্চিত না এটাকে আল্লাহ আমাকে ঢিল দিচ্ছেন নাকি বাস্তবে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে এই সুবিধা দিচ্ছেন আল্লাহ তালা সুলাইমান আলহি ইসলামকে সারা দুনিয়ার রাজত্ব দিচ্ছেন কেন কারণ তিনি তার উপর সন্তুষ্ট অপরদিকে আল্লাহ তালা নমরুদকেও রাজত্ব দিচ্ছেন ফেরাউনকেও রাজত্ব দিচ্ছেন কিন্তু সন্তুষ্ট হওয়ার কারণে দিচ্ছেন না বরং কেন দিচ্ছেন কেন দিচ্ছেন ঢিল দিয়ে যুগে যুগে বনি ইসরায়েল সবচেয়ে বেশি নবীকে হত্যা করেছে আমরা বাঙালিরা যতই খারাপ হই না কেন আমাদের প্রত্যেকটা মানুষ কথায় কথায় দেখবেন বাঙালিকে গালি দেয় আরে বাঙালি এরকম বাঙালি সেই রকম অথচ সে নিজেও কি একজন বাঙালি নিজেকে বাদ দিয়ে আমরা বয়ান দিই আমরা যখন হেদায়তের কথাও বলি নিজেকে বাদ দিয়ে যদি বলা হয় গিবত করার এই শাস্তি অপরাধ করার এই শাস্তি তখন মানুষ বসে বসে ভাবে আরে আমার এলাকার ওই মুরব্বীটা এরকম সেখানে গিবত করে আমার এলাকার সেই যুবকটা সেরকম সে খালি বদনজর করে নিজে যে কি করে সেটা কিন্তু আমাদের খেয়ালে আসে না বাঙালি খারাপ বাঙালি খারাপ কথায় কথায় আমরা বলি কিন্তু আমি নিজেও যে একজন বাঙালি সেটা কিন্তু আমাদের মনে থাকে না তো আমরা বাঙালিরা খারাপ হতে পারি কিন্তু এত খারাপ না যে কোনো নবীকে হত্যা করেছি করেছি কখনো কোনো সাহাবিকে হত্যা করেছি বাংলাদেশে তো কোনো নবী হয়তো আসেইনি অথবা আল্লাহ ভালো জানেন ইতিহাসের মধ্যে পাওয়া যায় না বাংলাদেশের ইতিহাসের মধ্যে আপনারা পেতে পারেন আমি পাইনি যে কোনো নবী এখানে এসেছিল তো আমরা কোনো নবীকে হত্যা করিনি কিন্তু বনি ইসরায়েল সবচেয়ে বেশি নবীকে হত্যা করেছে তারপরও দেখা যাচ্ছে আল্লাহ তালা চল্লিশ বছর পর্যন্ত আসমান থেকে মান্না সালোয়া দিয়ে তাদেরকে রিজিকের ব্যবস্থা করছেন তাদের বাচ্চারা পোশাক নিয়ে জন্ম হতো আর যখন বড় হতে থাকতো সঙ্গে সঙ্গে পোশাকও বড় হতো চল্লিশ বছরের বুড়া হয়ে গেছে সেই পোশাকই যেই পোশাক নিয়ে জন্ম হয়েছিল সেই পোশাক কারণ তারা তো এখন ময়দানের মধ্যে ঘুরপাক খাচ্ছে পোশাক তো নেই আল্লাহ তালা তাদেরকে এতটা অপরাধ করার পরও এত বেশি সুবিধা দিয়ে দিচ্ছেন নিয়ামত দিচ্ছেন তো আমি দুনিয়ার মধ্যে আছি আমি কিন্তু জানি না যে আমি দুনিয়ার মধ্যে যে আছি ইসলামই পালন করছি কোরআন নিয়ে গবেষণা করছি কিন্তু এটাকে আল্লাহ আমার উপর সন্তুষ্ট এজন্য নাকি ঢিল দিচ্ছেন এজন্য তো মুনাফিকরা তারা দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজ করে কখনো ক্ষমতায় চলে আসে মীর জাফর তার যে মাকসাদ ছিল সে তার মাকসাদ হাসিল করতে পেরেছে মীর সাদেক সেও তার মাকসাদ হাসিল করতে পেরেছে কিন্তু পরিণামে তারা সফল হয় না কারণ আল্লাহ তালা তাদেরকে সাময়িক ঢিল দিয়ে রাখেন একটা পর্যায়ে তাদেরকে তিনি ভালো করে পাকড়াও করেন দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত করেন আখেরাতের মধ্যেও লাঞ্ছিত করেন মুনাফিকরা দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হয় আর আখেরাতে তো লাঞ্ছিত হয় তো এজন্য ইসলামের কথা আমরাও বলি মুমিনদের সঙ্গে মিলিত হলে আমরাও বলি আমান্না আমরা ইমান এনেছি আমরা কালেমা পড়েছি কিন্তু বাস্তবেই আমাদের এই কালেমা আল্লাহ তালার কাছে কবুল কিনা সেটা বোঝা যাবে আমার কাজের মাধ্যমে আমার কাজ যদি মুমিনদের কাজের মতো হয় আর মুমিন দ্বারা উদ্দেশ্য আমাদের সমাজের মুমিন না বরং সেই সাহাবা একেরাম আইডল যে আমাদের কাজগুলো যদি সাহাবিদের কাজের মতো হয় তাহলে বোঝা যাবে আমি মুমিন অন্যথায় এমনও হতে পারে আমি আংশিক মুমিন আংশিক মুনাফিক যেমন বললাম ব্যক্তিগত জীবনে আমি মুমিন আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই এই এই সমস্ত ক্ষেত্রে রাসুলের আদর্শকে অনুসরণ করি তাহলে ব্যক্তি জীবনে আমি মুমিন কিন্তু সামাজিক জীবনে আমি মুনাফিক আমাকে যখন বলা হয় তুমি ইসলামের জন্য নামাজ পড়ো আমি রাজি হয়ে যাই ইসলামের জন্য কিছু টাকা ব্যয় করো রাজি হয়ে যাই কিন্তু যদি বলা হয় ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দাও তখন আর আমাকে খুঁজে পাওয়া যায় না সার্চ লাইট দিয়ে তল্লাশি করে আমাকে খুঁজে পাওয়া যায় না পেছনের দিকে ছুটতে থাকি ভাবে আজান হলে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পেছনের দিকে ছুটতে থাকে অনেকের অবস্থা এরকম তো আল্লাহ তালা কোরআনের মধ্যে বিভিন্ন বিধান দিয়ে তিনি এই কথা বলেন যেমন এক জায়গায় আল্লাহ তালা বলেন আমি জেহাদকে ফরজ করেছি কেন লিয়া আলম আল মিনিন ও লিয়া আলাম আল্লাদিন আমি চিনতে চাই কে মমিন আর কে মুনাফিক কারণ মুনাফিক সে নামাজ পড়তে বললে নামাজ পড়ে ফেলবে নামাজ পড়া তো সহজ রোজা রাখতে বললে সেটাও রেখে ফেলবে কিন্তু যদি তাকে বলা হয় বদরের ময়দানে গিয়ে নিজের জীবন দিয়ে আসো তখন সে দিয়ে আসবে না উহুদের ময়দানে যদি বের হয়ও রাস্তার মধ্যে যখন শুনবে যে কাফেরদের শক্তি অনেক বেশি তখন তারা বলবে আরে এই দুনিয়ার সুপার পাওয়ার আবু জাহাল আমাকে ধ্বংস করে ফেলবে এই দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকা আমাকে মেরে ফেলবে ইসরায়েল আমাকে মেরে ফেলবে গোয়েন্দা বিভাগ আমার খোঁজ পেয়ে যাবে প্রশাসন আমাকে ধ্বংস করে ফেলবে হকের কথা বলা যাবে না হকের পক্ষে থাকা যাবে না তো যতটুকু মানলে প্রশাসন আমার উপর অসন্তুষ্ট না হয় হয় যতটুকু মানলে আমেরিকা আমার উপর অসন্তুষ্ট না হয় ততটুকু মানবো আর যেই ক্ষেত্রে ভয় আছে যে হয়তো আমাকে আবার কোনো বিপদ আসে কিনা সেই ক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে না তো আল্লাহ বলেন কিছু বিধান আমি শুধুমাত্র এজন্যই দিয়েছি অন্যথায় আল্লাহ তালার কি দরকার আমি যদি কোরবানি করি পশু কোরবানি করি আমার কোরবানির দ্বারা আল্লাহর কোনো ফায়দা নেই আমি যদি আল্লাহর পথে ব্যয় করি এই ব্যয় করার দ্বারাও আল্লাহর কোনো ফায়দা নেই আমি যদি আল্লাহর পথে আমার জীবনকে উৎসর্গ করে দেই নিজেকে হত্যাও করে ফেলি এর দ্বারাও আল্লাহর কোনো ফায়দা নেই নাকি আল্লাহ রাজত্ব বেড়ে যাবে এক ইঞ্চি বাড়বে কিছুই হবে না তারপরও আল্লাহ তালা কিছু বিধান দিয়েছেন এর দ্বারা আল্লাহর ফায়দা না কিন্তু আল্লাহ তালা দেখতে চান যে কে আসলেই মমিন আর কে মুনাফিক যার কারণে বলা হচ্ছে যে ফজরের নামাজ এটা হলো মুনাফিকদের জন্য অনেক কঠিন ফজর এবং আসর একইভাবে তাকবিরে উলা তাকবির উল্লার সঙ্গে চল্লিশ দিন যে নামাজ পড়ে হাদিসে শুনেছেন আপনারা সে দুইটা পরোয়ানা পায় একটা হলো মুনাফিকে থেকে মুক্ত থাকার আর একটা হলো জাহান্নাম থেকে মুক্ত থাকার কেন কারণ মুনাফিকরা নামাজ পড়ে কিন্তু ও কুসালা অলসতার সঙ্গে সবার পরে আসে সবার আগে বের হয়ে যায় নামাজ দাঁড়িয়েও তার মনোযোগ নামাজের মধ্যে থাকে না কোন রকম পালন করে কারণ তার মাকসাদ তো আল্লাহকে রাজি করে না তার মাকসাদ হলো দুনিয়ার মানুষ যেন তাকে নামাজে বলে দুনিয়ার মানুষ যেন তাকে সম্মান করে দুনিয়ার মানুষ যেন তাকে টিটকারি না করে আরে বুড়া হয়ে গেছে এখনো মসজিদে আসো না এক পা কবরে চলে গেছে এই কথাগুলো যেন কেউ বলতে না পারে তার ছেলেও যেন তাকে না বলে আরে বাবা এখনো যদি ধর্মকর্ম না করো কবে করবে তো এই সমস্ত কারণে পালন করে মাসে তো যেই ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য ইসলামকে পালন করে তো সেই ব্যক্তির ইসলাম আল্লাহর কাছে কবুল সহজ একটা মিসাল রয়েছে বা সহজ একটা মাপকাঠি রয়েছে যে আমার কাজ আসলেই আল্লাহকে রাজি করার জন্য কিনা অথবা এই কাজ আসলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়েছেন সেজন্য করতে পারছি নাকি ঢিল দিচ্ছেন সেজন্য করতে পারছি এটা বোঝার সহজ একটা পদ্ধতি হলো যেই ব্যক্তির এলেম বাড়ে এলেম বাড়ার সঙ্গে সঙ্গে তার বিনয়ও বাড়ে এলেম বাড়ছে কিন্তু অহংকার বাড়ে নাকি বাড়ে বিনয় বাড়ে তার আমল বাড়ছে তার মধ্যে ভয় বাড়ে তো বুঝতে হবে যে সেই ব্যক্তির এই কাজটা আল্লাহ তালা তাকে ঢিল দিয়েছেন এজন্য না বরং আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়েছেন এজন্য ইলিয়াস রহমতুল্লাহ আলী যখন মৃত্যুসজ্জায় সাহিত মুমূর্ষ অবস্থায় তখন মুফতি শফির রহমতুল্লাহ আলী পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ছিলেন জাস্টিস আল্লাহ ইসমানী সাহেবের বাবা তো তিনি কাছে ছিলেন তো তার কাছে তাকে ডেকে বলছেন যে বান্দা শফি আমার তো খুব ভয় হচ্ছে আমি তো খুব চিন্তার মধ্যে আছি যে আল্লাহ তো আমার দ্বারা একটা মেহনত দুনিয়ার মধ্যে জারি করলেন তো এটা যদি আসলে ইসলামের জন্য উপকারী হয় তাহলে তো আমি আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান পাবো কিন্তু যদি এটা আল্লাহর পক্ষ থেকে ঢিল স্বরূপ হয় তাহলে তো আমি আখেরাতে বিরাট বড় পাকড়াওয়ের শিকার হয়ে যাব তো শফির রহমতুল্লাহ বললেন হজরত আপনি পেরেশান হবেন না আল্লাহ আপনার এই মেহনতকে কবুল করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে ঢিল স্বরূপ না বরং আপনার উপর সন্তুষ্ট হয়েই আল্লাহ আপনার দ্বারা এই মেহনতকে চালু করেছেন এই আপনি এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন তো ইলিয়াস রহমতুল্লাহ বলছেন আপনি কিভাবে বুঝলেন তো শফির রহমতুল্লাহ আলী বললেন যে আল্লাহ যখন কাউকে কবুল করেন কোন মাকবুল মেহনতে যদি তাকে লাগান তো এর দ্বারা তার অন্তরের মধ্যে ভয় বাড়ে সে নামাজ পড়ে তার ভয় আরো বাড়তে থাকে আরে আমার নামাজ ঠিকভাবে হচ্ছে কিনা আমার নামাজ আল্লাহকে রাজি করার জন্যই হচ্ছে কিনা আমার নামাজে খুশু খুশু ঠিক আছে কিনা নামাজে এখলাস ঠিক আছে কিনা সে ইসলাম পালন করে তার মধ্যে ভয়ও বাড়ে আল ইমান ও বেইনাল খাউফিউর রাজা ইমান হলো ভয় এবং আশার মাঝামাঝি জাহান্নামের ভয়ও থাকবে জান্নাতের আশাও থাকবে কোন কোন সাহাবি বলছেন যে আমার আশা আছে আল্লাহ যদি একজন বান্দাকেও জান্নাতে দেন সেই বান্দা হব আমি আবার আমার ভয়ও হয় আল্লাহ যদি একজন বান্দাকে জাহান্নামে দেন সেই বান্দা হব আমি তাহলে আশাও একদিকে আর একদিকে ভয় এর মাঝামাঝি হলো ইমান তো আমার এলিম বাড়ে পাশাপাশি আমার বিনয় বাড়ে তাহলে বুঝতে হবে এটা ঢিল না আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি স্বরূপ আমার আমল বাড়ে পাশাপাশি আমার ভয় বাড়ে তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে ঢিল না বরং এটা আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি স্বরূপ আমাকে তিনি নিয়ামত দিয়েছেন আমার সম্পদ বাড়ে আমার ক্ষমতা বাড়ে আমার নেতৃত্ব বাড়ে পাশাপাশি আমার অন্তরের মধ্যে সুক্রিয়া বাড়ে আমি সম্পদ পাই আমার অন্তরের মধ্যে সুক্রিয়া বাড়ে আরে এগুলো তো আমার কামাই না আমার বুদ্ধির কিছু না আল্লাহ আমাকে দিয়েছে অন্তরের মধ্যে সুক্রিয়া বাড়ে সম্পদ বাড়ে তাহলে বুঝতে হবে বুঝতে হবে যে আল্লাহ তার উপর সন্তুষ্ট আর যদি এমন হয় সম্পদ পাচ্ছে ক্ষমতা পাচ্ছে আর শেষে কারুনের মতো বলে ইন্নামা উতি তুহু আলা আমার জ্ঞানের কারণে আমার বুদ্ধির কারণে আমার কৌশলের কারণে আমি এগুলো পাচ্ছি তাহলে বুঝতে হবে আল্লাহ তার উপর সন্তুষ্ট না বরং তিনি তাকে ঢিল দিয়ে রাখছেন আল্লাহ কত ঢিল দেন যে বনি ইসরায়েল এত নবীকে হত্যা করছে তারপর সেই ইসরায়েল জাতি আছে টিকে আছে কিনা ইহুদিদেরকে আল্লাহ চাইলে পারতেন না ধ্বংস করে দিতে আরে কত দেশ একেবারে মাটির নিচে হারিয়ে যায় লুতা আলি ইসলামের সম্প্রদায় কেমনভাবে ধ্বংস করলেন ডেড সি যেখানে এখন মানে সমুদ্রের অবস্থা ডেড সি সম্পর্কে আপনারা গুগলে সার্চ করে দেখে নিয়েন মৃত সাগর কি এক করুন অবস্থা তো আল্লাহ চাইলে তো সেই ইসরায়েলকে এমন বানিয়ে দিতে পারেন আমেরিকাকেও পারেন পারেন কিন্তু করছেন না কেন আল্লাহ তারা ঢিল দিয়ে রাখছেন অপরাধীকে আল্লাহ ধ্বংস করতে পারেন কিন্তু দেখা যায় উল্টো অনেকে বলে হুজুর দেখে ভালো মানুষ তাড়াতাড়ি মরে যায় কিন্তু শয়তানগুলো মরে না বুড়া হলে যত বুড়া হয় শয়তান এটা তো বাড়ে কিন্তু মরে না এরা মরবে না কারণ আল্লাহ তাদেরকে ঢেল দিচ্ছেন চূড়ান্ত ভাবে পাকড়াও করবেন অপরদিকে রাসুল দোয়া করতেন ইদা আরত্তা বিকাউমিন ফিতনা ফাতাওয়াফানি গাইরা মাফতুল হে আল্লাহ আপনি যদি কোনো সম্প্রদায়কে ফেতনায় ফেলতে চান পরীক্ষায় ফেলতে চান তাহলে পরীক্ষায় ফেলার পূর্বে আপনি আমাকে নিয়ে যান আপনার কাছে আজকাল বিভিন্ন দিনে মেহনতের মধ্যে ফেতনা হচ্ছে কিনা তো রাসুলের সেই দোয়ার বাস্তবায়ন যে হে আল্লাহ আপনি যদি কোনো সম্প্রদায়কে কোনো কমকে ফেতনায় ফেলেন সেই ফেতনায় ফেলার আগেই আপনি আমাকে মৃত্যু দান করেন তো এজন্য তিনটা কথা বললাম ইলম বাড়ে পাশাপাশি বিনয় বাড়ে তার মধ্যে সে এখন আরো নিজেকে ছোট মনে করে আরো আমল করে অন্য আলেমের প্রতি তার সম্মান আরো বেশি বেড়ে যায় এর পাশাপাশি আমল বাড়ে ভয় বাড়ে সম্পদ বাড়ে ক্ষমতা বাড়ে সক্রিয়া বাড়ে তাহলে বুঝতে হবে এটা ঢিল না আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি আর যদি ব্যতিক্রম হয় তাহলে বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে ঢিল তখন তওবা করে পুনরায় নিজের জীবনকে পাল্টিয়ে ফেলা উচিত তো মুনাফিক সম্পর্কে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের সর্বশেষ মজলিস হবে আল্লাহ তালা আমাদেরকে এই সকল নেফা কুফুর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন অন্তরের রোগগুলোর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো এই নেফাক মিথ্যা কথা বলা গিবত করা রাগ করা বদনজর করা এগুলো রোগ এগুলোর এসলাহ দরকার এগুলো আত্মশুদ্ধি দরকার কিন্তু এর চাইতে বেশি আত্মশুদ্ধি দরকার কিসের থেকে নেফাকের থেকে কিন্তু আজকাল ইসলাহের নামে আমাদের সেই ছোট ছোট আমলগুলোকে ঠিক করা হয় ছোট ছোট গুনাহগুলোকে ঠিক করা হয় আমার মধ্যে বিনয় পয়দা করা হয় অহংকার দূর করা হয় বদনজরে দূর করা হয় কুপ্রবৃত্তি দমানো হয় কিন্তু আমার কুফুর দূর করা হয় না নেফাক দূর করা হয় না শিরিক দূর করা হয় না আরে যেই ইসলাহী মেহনতের মধ্যে ইমান আর আকিদা ঠিক করা হয় না সেটা কোনো ইসলাই না এমনকি যেই পীর তার মুরিদের শুধুমাত্র ওই সালাম কালাম সুক্রিয়া তাওয়াজু বিনয় এ সমস্ত বিষয় ঠিক করে কিন্তু তার ইমান ঠিক করে না তাকে আকিদা শিক্ষা দেয় না তাকে নেফাক থেকে বাঁচায় না তাকে কুফুর এবং শিরিক সম্পর্কে সতর্ক করে না সেটা কোনো ইসলাহে মেহনতি না ইসলাহ তো এক নম্বর হবে আমার ইমান ঠিক হলে কারণ ইমানটা যদি ঠিক থাকে এই ইমান নিয়ে যদি কোনো রকম চোখটা বন্ধ করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ একদিন না একদিন কোথায় দিবেন আর আমল যতই থাক না কেন যদি ইমানটা ঠিক না হয় সালাম সারা জীবন বহুত দিলাম শুক্রিয়া বহুত আদায় করলাম সব কিছু ঠিক আছে শুধু ইমানটা ঠিক নেই ভেতরে নেফাক আছে কুফুর আছে সেরেক আছে চোখ যখন বন্ধ হবে সঙ্গে সঙ্গে বিনা হিসাবে নাম কোনো মাফ নেই কোনো মাফ নেই আল্লাহ বলেন যে সিরকের গুণা কোনো দিনও ক্ষমা করব না শিরিক ছাড়া যত বড় গুণাই হোক না কেন যার জন্য চাই আমি ক্ষমা করব আর তবা থাকলে তো ক্ষমা করবই এজন্য নেফা কুফুর শিরিক এই বিষয়গুলো সম্পর্কে বেশি সতর্ক হওয়া দরকার যার কারণে আল্লাহ তালা কোরআনেই দেখেন আপনি সুরায় বাকারায় মুমিনদের সম্পর্কে আলোচনা করেছেন পাঁচ আয়াত কাফেরদের সম্পর্কে দুই আয়াত কিন্তু মুনাফিক সম্পর্কে তেরো আয়াত তো এখান থেকেই তো বুঝে আসে কোন বিষয় সম্পর্কে আলোচনা বেশি হওয়া দরকার আর আমাদের সমাজে কোন বিষয় সম্পর্কে আলোচনা সবচেয়ে কম আমি যদি জিজ্ঞেস করি যে আপনারা জন্মের পর থেকে যারা এখন সিক্সটি প্লাস হয়ে গিয়েছেন ষাট বছর পার হয়েছেন সবচেয়ে কম আলোচনা শুনেছেন কোন বিষয়ে যদি আপনার আকল খোলা থাকে বিবেক বুদ্ধি যদি ঠিক থাকে মাথা খুলে যদি কথা শোনেন তাহলে আপনি আমার সঙ্গে একমত হতে বাধ্য যে সবচেয়ে কম আলোচনা শুনেছি আকিদা বিশ্বাস ইমান কুফুর নেফাক সম্পর্কে নাকি সন্দেহ আছে কোনো ইমানের সঙ্গে অনেক কিছুরই সম্পর্ক শেষ জামানায় যে ফেতনাগুলো হবে দাজ্জাল আর দাজ্জাল সম্পর্কে জানা এটা কি আমলের অংশ দাজ্জালকে নিয়ে দুই রাগাত নামাজ পড়তে পারবেন ইমাম মাহদিকে নিয়ে দশ রাখাত নামাজ পড়তে পারবেন ঈসা আলি ইসলামকে নিয়ে হজে যেতে পারবেন দাজ্জালকে যদি না চিনেন নিশ্চিত থাকেন দাজ্জালের ফেতনায় আপনি পড়বেন দাজ্জালের ফেতনায় যারা পড়বে এর এক নম্বর শ্রেণী হলো জাহেল যারা দাজ্জালের ফেতনা সম্পর্কে জানবে না যে জানবে না সে তো ফেতনায় পড়বেই যে কুফুর চেনে না সে তো কুফুরে লিপ্ত হবেই যে সেরেক চেনে না নেফাক চেনে না নিজের অজান্তে শিরক এবং নেফাকে হারিয়ে যাবে আলো চেনার আগে অন্ধকার চেনা দরকার এজন্য ইল্লাল্লাহ আগে না কালেমার মধ্যে লাইলাহা আগে লাইলাহা মানে কি কোনো ইলাহ নেই কিছু নেই কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নেই এরপর বলা হচ্ছে ইল্লাল্লাহ একমাত্র কে আছে আল্লাহ আছে কিন্তু আমরা চলি উল্টো আমরা বলতে চাই আল্লাহ আছে কোনো ইলাহ নেই পরে ইমান এক নম্বরে হবে সমস্ত ইলাহকে বর্জন করলে সেই ইলা যেই হোক সেটা কোনো পাথরের মূর্তি হোক অথবা কোনো মানুষ হোক সেজদা সবসময় শুধু পাথরকে দেওয়া হয় না হিন্দুরা সেজদা দেয় মূর্তিকে আর মাজার পুজুরিরা সেজদা দেয় কাকে হয়তো পাথরকে অথবা বাবাকে কবরের মধ্যে বাস্তবে যদি বাবা থাকে তাহলে বাবাকে অনেক কবরে বাস্তবে কেউ নেই কেউই নাই ওইখানে এমনি বানিয়ে রেখেছে তাহলে দেয় সেই পাথরকে ওরাও পূজারি ওরাও পূজারি তাহলে ওরা যদি অমুসলিম হয় আর মুসলিম কেন একইভাবে অনেক মানুষ কাউকে সেজদা তো দেয় না কিন্তু তার আদেশ নিষেধকে সে আল্লাহর আদেশ নিষেধের উপর প্রাধান্য দেয় সেটাকেই সে জীবন বিধান মনে করে তো সেও মুশরিক এজন্য লাইলাহা জীবনে আগে আসতে হয় লাইলাহা আসার মানেই হলো আমার ভিতরে কোনো কুফুর নেই শিরিক নেই নেফাক নেই ইল্লাল্লাহ আসার মানে হলো আমার ভিতরে ইমান আছে আকিদা আছে বিশ্বাস আছে তো এজন্য যেই জিনিস সবচেয়ে বেশি দরকার সেই জিনিস যখন সবচেয়ে কমে যায় তখনই দুনিয়ার মধ্যে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয় এজন্য আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানকে সবার আগে ঠিক করার তৌফিক দান করুন আমিন ওয়াখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল